บุ๊กทูเก้าสิบเจ็ดชาตานบยชาตานบุยคำสันธานสี่ชองจุกคารีอบบอยจาร์ชองจุกคารีอบบอยจาร์เขาหลับ ทั้งที่โทรทัศน์เปิดอยู่ টিভি চালু থাকা সত্ত্বেও সে ঘুমিয়ে পড়েছে টিভি চালু থাকা সত্ত্বেও সে ঘুমিয়ে পড়েছে অনেক দেরি হওয়া সত্ত্বেও সে আরো কিছুক্ষণ থেকে গিয়েছিল অনেক দেরি হওয়া সত্ত্বেও সে আরো কিছুক্ষণ থেকে গিয়েছিল খাও মা ทั้งที่เรานัดกันแล้ว আমাদের দেখা করবার কথা থাকা সত্ত্বেও সে আসেনি আমাদের দেখা করবার কথা থাকা সত্ত্বেও সে আসেনি โทรทัศน์ยังเปิดอยู่ถึงอย่างนั้นเขาก็หลับ টিভি চালু ছিল তা সত্ত্বেও সে ঘুমিয়ে পড়েছে টিভি চালু ছিল তা সত্ত্বেও সে ঘুমিয়ে পড়েছে ดึกแล้วถึงอย่างนั้นเขาก็ยังอยู่ আগেই অনেক দেরি হয়ে গিয়েছিল তা সত্ত্বেও সে আরও কিছুক্ষণ থেকে গিয়েছিল আগেই অনেক দেরি হয়ে গিয়েছিল তা সত্ত্বেও সে আরও কিছুক্ষণ থেকে গিয়েছিল เรานัดกันแล้ว ถึงอย่างนั้นเขาก็ไม่มา আমাদের সাক্ষাৎকার করার কথা ছিল তা সত্ত্বেও সে আসেনি আমাদের সাক্ষাৎকার করার কথা ছিল তা সত্ত্বেও সে আসেনি ทั้งๆทที่เขาไม่มีใบขับขี่เขาก็ขับรถ যদিও তার কাছে লাইসেন্স নেই তা সত্ত্বেও সে গাড়ি চালায় যদিও তার কাছে লাইসেন্স নেই তা সত্ত্বেও সে গাড়ি চালায় ถึงแม้ถนนลื่นเขาก็ขับรถเร็ว যদিও রাস্তা খুবই পিছল তবুও সে খুব জোরে গাড়ি চালায় যদিও রাস্তা খুবই পিছল তবুও সে খুব জোরে গাড়ি চালায় เขาขี่จักรยาน ทั้งทั้งที่เขาเมา যদিও সে মাতাল তা সত্ত্বেও সে বাইসাইকেলে যাবে যদিও সে মাতাল তা সত্ত্বেও সে বাইসাইকেলে যাবে เขาไม่มีใบขับขี่แล้วยังขับรถ তার কাছে ড্রাইভিং লাইসেন্স না থাকা সত্ত্বেও সে গাড়ি চালায় তার কাছে ড্রাইভিং লাইসেন্স না থাকা সত্ত্বেও সে গাড়ি চালায় ঠাং ทั้งทั้งที่ถนนลื่นเขาก็ยังขับรถเร็ว রাস্তা খুবই পিছল হওয়া সত্ত্বেও সে খুব জোরে গাড়ি চালায় রাস্তা খুবই পিছল হওয়া সত্ত্বেও সে খুব জোরে গাড়ি চালায় เขาเมาแต่เขาก็ยังขี่จักรยาน সে মাতাল তা সত্ত্বেও সে বাইসাইকেলে যাবে সে মাতাল তা সত্ত্বেও সে বাইসাইকেলে যাবে যদিও সে কলেজে পড়ছে তবুও সে একটা চাকরি পাচ্ছে না যদিও সে কলেজে পড়েছে তবুও সে একটা চাকরি পাচ্ছে না เธอไม่ไปหาหมอ ถึงแม้ว่าเธอจะมีอาการเจ็บปวดก็ตาม ব্যথা হওয়া সত্ত্বেও সে ডাক্তারের কাছে যাচ্ছে না ব্যথা হওয়া সত্ত্বেও সে ডাক্তারের কাছে যাচ্ছে না เธอซื้อรถ ถึงแม้ว่าเธอจะไม่มีเงินก็ตาม যদিও তার কাছে কোনো টাকা নেই তবু সে একটা গাড়ি কিনছে যদিও তার কাছে কোনো টাকা নেই তবুও সে একটা গাড়ি কিনছে সে কলেজে পড়েছিল তা সত্ত্বেও সে একটা চাকরি পাচ্ছে না সে কলেজে পড়েছিল তা সত্ত্বেও সে একটা চাকরি পাচ্ছে না เธอมีอาการเจ็บปวด แต่เธอก็ไม่ไปหาหมอ তার ব্যথা করছে তা সত্ত্বেও সে ডাক্তারের কাছে যাচ্ছে না তার ব্যথা করছে তা সত্ত্বেও সে ডাক্তারের কাছে যাচ্ছে না เธอไม่มีเงินแต่เธอก็ยังซื้อรถ তার কাছে কোনো টাকা নেই তা সত্ত্বেও সে একটা গাড়ি কিনছে তার কাছে কোনো টাকা নেই তা সত্ত্বেও সে একটা গাড়ি কিনছে